জায়ত বসামা গম্মখোর আই দিলার সাইলে ফানা বুনিয়াদ হাস্তি বরকুনদ চোতরানু হাস্তে কিস্তি বাজে তুফা গম্ম গম্মখোর দরবিয়া বাঙ্গর বসৌকে কাবা খাহি জদ কদম সরজন সাগর কুনদ খারে মুগিলা গম্মখোর হাফজাদার কুঞ্জে ফকর খলওয়াতে সব হায় তার তাবুয়াদ বিরদ দোয়া ও দরসে কুরআন মোহতরম সদর জলসা কাবিল সদ এহতরাম হজরত কেরাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা প্রিয় যুবক তরুণ ভাইয়েরা পর্দার আয়ালের সম্মানিতা মুসলিম মা ও বোনেরা মহান আল্লাহ রব্লা আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ রব্লা আলমিন আমরা কিছু সংখ্যক মানুষকে গহিরা পদার্পণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে মহান রাবুল আলমিনের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাইরা হাজার হাজার মানুষ এই সময়ের মধ্যে ঘরে বাড়িতে রাস্তাঘাটে বিভিন্ন বাজার সাজারে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় এমন সব নিষ্প্রয়োজনীয় কাজকর্ম এবং কথাবার্তার মধ্যে লিপ্ত আছে যে সমস্ত কথাবার্তা এবং কাজকর্মের দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই আখরাতেরও কোনো লাভ নাই মহান রব্বুল আলমিন ইচ্ছা করলে আমাদেরকেও ওই সমস্ত কাজে এবং কথায় লাগাইয়া রাখতে পারতেন তা না করে দয়া করে মেহরবানি করে মহাব্বতের রশি গলায় লাগাইয়া মহব্বতের রশি টাইনা আমাদেরকে আল্লাহ ফাকের পছন্দের জায়গা তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে দিনী মাহফিলের মধ্যে এসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য তৌফিক দিয়েছেন এতে কি আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম সবাই তো বললেন না মাহফিলে আসার দ্বারায় লাভবান না ক্ষতিগ্রস্ত আমরা আসলে বুঝতে পারতেছি না সঠিকভাবে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম কারণ দুনিয়া এটা দৃশ্য জগৎ এখানে মানুষ টাকা এটা চোখে দেখা যায় এই জন্য টাকা পাইলে এটাকে লাভবান হওয়া মনে করে মাহফিলে আসলে তো টাকা পাওয়া যায় না এখানে আইসা আমরা কি পাইয়া লাভবান হইলাম এই কথাটা আমাদের একটু বুঝে আসে কম আমার ভাইয়েরা দোস্ত আহবাব আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে আজকের এই মাহফিলে আমার যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমি ফাকের কসম করে বলতেছি ওয়াল্লাহিল আজিম নিঃসন্দেহে ফাক রাবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন মহব্বত করেন আর এই মহব্বত পাইয়া ফাকের আমরা সবাই আলহামদুলিল্লাহ লাভবান ভাই আল্লাহ ফাকের মহব্বত পাওয়ার দরকার আছে না নাই একটা মানুষ যদি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া যায় কিন্তু আল্লাহাক তাকে মহব্বত করে না আল্লাহাক তাকে ভালোবাসে না আল্লাহাক তাকে বান্দা হিসাবে স্বীকার করে না বুঝি থাকলে বলুন এই গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার দুই পয়সার দাম আছে আর একটা মানুষ দিনমজুর রিক্সার ড্রাইভার খেটে খাওয়া মানুষ দিনমজুরি করে লেবারি করে জীবিকা নির্বাহ করে কিন্তু আল্লাফাক তাকে মহব্বত করে বলেন তো দৈনিক তিন বেলা খাইতে পায় না তিন বেলায় এক বেলা খায় কিন্তু আল্লাফাক তাকে ভালোবাসে মহব্বত করে বান্দা হিসাবে স্বীকার করে এই মানুষটার সে সৌভাগ্যবান আর দুনিয়াতে আছে কেউ নাই গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি সেলিউট দে সেলিউট সেলিউট বুঝেন তো গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি সেলিউট দে গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি শুভেচ্ছার স্বাগতম জানায় গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি গলায় ফুলের মালা লাগায় আল্লাহাক যাকে দেখতে পারে না এই সেলিউট শুভেচ্ছা স্বাগতম আর ফুলের মালার দুই পয়সা দাম আছে দুই পয়সাও দাম নাই আর একটা মানুষের কোনো সামাজিক মর্যাদা নাই এলাকার মানুষ সমাজের মানুষ লোকটাকে তেমন মূল্যায়ন করে না দাওয়াত দেয় না গরিব বলিয়া বিবাহ সাথীতে দাওয়াত করে না একটা কথা বললে কথাটা কেউ শুনতে চায় না তার ছেলের কাছে মেয়েটা বিয়ে দিতে রাজি নেই গরিব নিম্ন স্তরের মানুষ তেমন বংশমর্যাদা নেই লেখাপড়া নেই ফদ পজিশন ক্ষমতা নেই কিন্তু আল্লাহ আকরাবুল আলমিন মোহাব্বত করে বলেন তো ভাগ্যবান কিনা জি সারা দুনিয়ার মানুষ যদি তাকে মূল্যায়ন না করে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই এইবার বুঝি থাকলে বলেন আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসার আমাদের দরকার আছে কিনা পৃথিবীর সমস্ত মানুষের দরকার আছে কিনা আমি তো আপনাদেরকে গ্যারান্টি সহকারে আল্লাহ কসম করিয়া বললাম যে আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি খোদার কসম আল্লাহাক আমাদেরকে ভালোবাসে মহব্বত করে কি বলেন ভাগ্যবান কিনা তা আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না আল্লাহাকের শোকর আদায় করার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আপনারা আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর এরকম গ্যারান্টি সহকারে আল্লাহর কসম করি কিভাবে বললেন আল্লাহ যে আমাদেরকে মহব্বত করে আর ভালোবাসে আরশে আজিম থেকে আপনার কাছে টেলিফোন আসছে কিনা এই প্রশ্ন আপনারা করতে পারেন কি পারেন না মনোযোগ আছে সবাই মনোযোগ আছে মনোযোগ সহকারে শুনতেছেন ওই ভাইজান ওই যে আপনার পিছনে এই লোকটা ইনি ইনি এক্সকিউজ মি আপনার মনোযোগ আছে কথার দিকে খেয়াল করেন এই প্রশ্নটা আপনাদের পক্ষে করা সঙ্গত না অসঙ্গত সঙ্গত প্রশ্ন কারণ আপনারা যেই জমিনে আমিও সেই জমিনে তো আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে খোদার কসম করি কিভাবে বললাম যে আল্লাহ ফাক আমাদেরকে ভালোবাসে আমার কাছে আরশে আজমির থেকে টেলিফোন আসছে নাকি এটা প্রশ্ন না এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে আমি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমার নিজের থেকে দেব না বরং আল্লাহ ফাকের এক পাগলি বাঁধির উত্তর আপনাদেরকে শোনাব মোস্তনত ঘটনা কোনো কাল্পনিক কাহিনী নয় বানানো গল্প নয় রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামের জলিলুল কদর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাগরিদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবেঈ জলিলুল কদর মুহাদ্দিস বহুত বড় আল্লাহর ওলি সাহাবীর সাগরিদ বহুত বড় মুহাদ্দিস বুখারী শরীফের মধ্যে অনেক জায়গায় হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে হাদিস বর্ণিত আছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটা বাদি খরিদ করার জন্য বাদি দাসী একটা গড়ের কাজের জন্য আমরা ধান কাটার জন্য বাজার থেকে বদলা নিয়ে আসি না বদলা তৎকালীন যুগে মানুষ কাজের জন্য বাজার থেকে দাস এবং দাসী গোলাম আর বান্দি খরিদ করে নিয়ে আসতেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বাজারে গেছেন একটা বাঁধি খরিদ করার জন্য হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই যখন বাজারে গেছেন বাজারের একদম শেষ সময় সব গোলাম বাঁধিগুলা বিক্রি হয়ে গেছে শুধু একজন মালিক পাগলি টাইপের একটা বাঁধি মাথার চুল এলোমেলো গায়ের রং কালো কুচ্ছিত শরীরের মধ্যে ময়লা আবর্জনা চেহারাটা সুশ্রী না কুশ্রী চেহারা মোটামুটি দেখতে পাগলের মতো দেখায় হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবেন ভালো কোনো বাঁধি তো নাই এখন এই ফাগলি টাইপের বাঁধিটাকে খরিদ করবেন কি করবেন না শেষ পর্যন্ত হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত নিলেন আরেকদিন কে আসবে বাজারে আবার সময় নষ্ট হবে যে রকমই হোক এই বাঁধিটাকে খরিদ করে নিয়ে যায় আল্লাহ যা করে আমার তো কাজ বেশি না মনে মনে সিদ্ধান্ত নিয়া বাঁধির মালিকের কাছে গেছেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই যাইয়া বলেন ভাই বাঁধিটা আপনার বলে জি হুজুর আমার বিক্রি করবেন বলে হ্যাঁ বিক্রি করবো কত টাকা এত টাকা বাঁধির মালিকের সাথে হজরত মুজাহিদ রহমতুল্লাহ মূল্য নিয়ে আলোচনা করতেছেন বাঁধির মূল্য নিয়ে হ্যালো আমার দিকে তাকান ফুল গাছের দিকে না না হলে কথা মনে থাকবে না কথা বুঝতেছেন আমার একটা বদভ্যাস আছে আমি অমনোযোগী শ্রোতার সামনে নিয়ে কথা বলতে পারি না আর অমনোযোগিতার সহিত সারা জীবন ওয়াজ শুনলে এই ওয়াজের দ্বারা জীবনের কোনো পরিবর্তন হবে না এক কান দিয়া ঢুকবে আর এক কান দিয়া বাইর হবে ফ্যান্ডেলের বয়ানগুলা ফ্যান্ডেলে থাকি যাবে আপনি খালি হাতে বাড়িতে চলে যাবেন কোনো লাভ হবে না এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে এবং এই উদ্দেশ্যে শুনতে হবে আল্লাহাক আজকের এই মাহফিলের উশিলায় আমার জীবনের জন্য পরিবর্তন ঘটাইয়া দেয় এই উদ্দেশ্যে যদি না বসেই থাকেন আপনি যদি মনে করেন হায়রে কপাল আজকের মাহফিলের দ্বারা যদি আমার জীবনের পরিবর্তন ঘটে তাহলে তো আমি আর আকাম কুকাম করতে পারবো না এরকম খেয়াল যদি থাকে তাহলে আপনি বাড়িতে চলে যান যাইয়া ভালো রকম আরাম করেন ঘুমান এখানে বসে থাকি কোনো লাভ নেই এটা হসপিটাল এখানে যে বয়ান হইতেছে এগুলা প্রেসক্রিপশন এগুলা দিলের কানের দ্বারাই শুনিয়া দিলের মধ্যে লিপিবদ্ধ করিয়া বাড়িতে যাইয়া একটা একটা কথার উপরে আমল করা ঔষধ সেবন করা যতক্ষণ পর্যন্ত ঔষধ সেবন করা না হবে ততক্ষণ পর্যন্ত রোগের চিকিৎসা হবে না কথা বুঝাইতে পারছি মনোযোগ আছে তো ইনশাল্লাহ হজরত মুজাহিদ রহমতুল্লাহ সাথে বাঁধির মালিক মূল্য আলোচনা করতেছেন এই সময়ের মধ্যে বাদি এটা কথা বলে উঠছে বাদি বলে হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন আমার তো একটা শর্ত আছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ জিজ্ঞেস করে বাদি কি শর্ত বাদি বলে হুজুর ফজরের নামাজের পর থেকে ঈশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের অর্ডার দিবেন আমি সম্পূর্ণ মানতে বাধ্য থাকব এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ের মধ্যে যদি আপনি আমাকে কোনো কাজের অর্ডার দেন সেটা আমি মানতে পারবো না কথা বুঝছেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই মনে করছেন পাগলি বাঁধি দুর্বল শরীর রাত্রিকালীন কাজের অর্ডার দিলে গুমের ব্যাঘাত হবে এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন বাবা ঠিক আছে আমার ঘরে তেমন কাজের চাপ নাই তোর মনে যা চায় তা করিস কোনো অসুবিধা হবে না বাঁধিটাকে খরিদ করি হজরত মুজাহিদ রহমতুল্লাহ বাড়িতে নিয়ে গেছেন একটা কাঁচা ঘর কাঁচা ঘর বুঝেন তো এরকম বিল্ডিং না পাকা না মাটির ঘর টিনের ঘর সনের ঘর এই ঘরের মাঝখানে একটা বেড়া বেড়া বুঝেন তো পার্টিশন বাঁশের পাটিশন বাঁশের বেড়া বেড়ার এক পার্শ্বে হজরত মুজাহিদ রহমতুল্লাহ রাত্রি যাপন করেন আরেক পাশে ওই ফাগলি বাঁধি এটা থাকে বুঝতেছেন কথা গড় একটা না দুইটা একটা একটা এক গড়ের মাঝখানে বেড়া বেড়ার এক পাশে মুজাহিদ রহমতুল্লাহ থাকে আর এক পাশে ফাগলি বাঁধি এটা থাকে কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে হঠাৎ হজরত মুজাহিদ রহমতুল্লাহের ঘুম ভাঙি গেল কোন দিক থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ হজরত মুজাহিদ রহমতুল্লাহের কানে আসি লেখতেছে আমার বাসা বুঝতেছেন না বুঝলে আমাকে বলবেন যেখানে না বুঝেন সেখানে আমি চট্টগ্রামের ভাষায় বুঝাই দিব ইনশাল্লাহ হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে কিরে এই গভীর রজনীতে এই গুনগুন আওয়াজ আসে কোথার থেকে আরও একটু সজাগ হইয়া ভালোভাবে শোনার জন্য চেষ্টা করতেছেন বুঝার জন্য চেষ্টা করতেছেন কিছুক্ষণ পর হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই কনফার্ম হইয়া গেলেন নিশ্চিত হইয়া গেলেন যে আসলে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে বেড়ার ওই পাশে পাগলি বাঁধি বসি বসি আল্লাহর দরবারে কানতেছে আর দোয়া করতেছে মুনাজাত ধরি আল্লাহর দরবারে কি করতেছে কাঁদে আর দোয়া করে কি কয় আল্লাহ তুমি যে আমাকে মহাব্বত করো কোনো সন্দেহ নাই আল্লাহ তুমি যে আমাকে মহাব্বত করো সেই মহাব্বতের উচিলায় তোমার কাছে আমার জীবনের গুণাগুলা মাপ চাইতেছি আল্লাহ তুমি যে আমাকে মহাব্বত করো সেই মহাব্বতের কসম দিয়া তোমার কাছে গুনাগুলা মাপ চাইতেছি মাওলাই করিম তুমি যে আমাকে মহাব্বত করো সেই মহাব্বতের উচিলায় আমার জীবনের গুনাগুলা মাপ করে দা কথাটা ভালো না খারাপ ভালো না হজরত মুজাহিদ রহমতুল্লাহ কাছে খারাপ লাগছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ দিছে ডাক এই বাদী এদিকে আস তো মুনিবের ডাক না তাড়াতাড়ি মুনাজাত শেষ করি হজরত মুজাহিদ রহমতুল্লাহ সামনে যায়া দাঁড়াইছে হুজুর এই গভীর রাত্রে আমাকে কি জন্য ডাকছেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ কয় তোর মতো বেয়াদব মানুষ তো আমি এই দুনিয়াতে আর দেখি নাই সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর মহব্বত ভিক্ষা চায় محبت اپنا مجھ کو اے خدا دے محبت اپنا مجھ کو اے خدا دے مجھے بھی جام الفت یک پلا دے مجھے کھویا میرے عقل و خیرت نے خدایا اپنا دیوانہ بنا دے بادی سارا دنیا رولی اب دل گا اللہ دربہ اللہ محبت بکھا چائے আর তুই কিনা পাগলিমা দিয়ে আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতের কসম দিয়া গুনা মাপ চাইতে আসিস ও পাগলিবাদী এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বলতে পারলি আল্লাহ যে তোকে মোহাব্বত করে আর ভালোবাসে আর সে আজিম থেকে তোর কাছে টেলিফোন এসছে কিনা বুঝছেন ওই প্রশ্ন আপনারা আমাকে যেটা করতেন সেই প্রশ্নটা পাগলিবাদীর হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বাঁধিকে সেই প্রশ্নটা করছে বুঝছেন না বুঝেন নাই এই জন্য বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি সমান মনোযোগ দিয়া না শুনেন তাহলে কথা বুঝে আসবে না আমি যে আপনাদেরকে গ্যারান্টি সহকারে কসম করে বললাম আল্লাহ আমাদেরকে ভালোবাসে আপনারা যদি প্রশ্ন করেন এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বললেন তো আমি আপনাদেরকে বলবো কে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলহ জিজ্ঞেস করতেছে ও ফাগলিবাদী আল্লাহর কাছে আল্লাহর মহব্বতের কসম দিয়া যে গুনা মাপ চাইতেছিস তুই এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বলতে পারলি আল্লাহ যে তোকে মহব্বত করে প্রশ্ন একটা না তো ফাগলি বাঁধি হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলহকে যেই উত্তর দিবে আপনাদের জন্য আমার উত্তর সেইটা হবে এখন দেখেন ফাগলি বাঁধি হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলহকে কি উত্তর দেয় আমার ভাইয়েরা দোস্ত আবাব দেখতে পাগলের মতো দেখায় কিন্তু এই পাগলি এখন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলের মতো একজন জলিলুল কদর মহাদ্দেশকে হাদিস বয়ান করে শোনায় পাগলি বাদি কয় মুজাহিদ আপনি আমাকে চিনেন না কিন্তু আমি আপনাকে ভালো রকম চিনি আপনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মহাদ্দিস আপনি একজন বড় আল্লাহর ওলি কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ একখানা হাদিস পৌঁছে নাই قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله قالوا كيف استعمله الله يا رسول الله قال يوفقه الله للعمل الصالح قبل الموت ফাগলি বাদী বলেন মুজাহিদ আল্লাহর হাবিব তো ঘোষণা করেছেন যেই মানুষটাকে আল্লাহ পাক ভালোবাসে আর মহব্বত করে যেই মানুষটার আল্লাহাক মঙ্গল চায় আল্লাহাক যার সাথে বালাইয়ের ব্যবহার করতে চায় ওই মানুষটাকে মৃত্যুর আগে আগে আল্লাহাক রবুল আলমিন নেক কাজ করার তৌফিক দিয়া নেক কাজের মধ্যে ব্যবহার করে আল্লাহর হাবিবের ঘোষণা হে মুজাহিদ আল্লাহর হাবিবের ঘোষণা যদি সত্য হয় এবং একশো পার্সেন্ট সত্য আল্লাহর হাবিবের ঘোষণা সত্য আল্লাহর হাবিবের ঘোষণা যদি সত্য হয় মুজাহিদ এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সবাই ঘুমাইতেছে আপনারা সবাই ঘুমের মধ্যে বিবর আপনার মতো এত বড় জলিল কদর তাবে আপনিও ঘুমাইতে আছেন সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া রয়েছে আল্লাহ ফাকের আবাদতের মার্কেট খালি হইয়া রয়েছে এই সময়ের মধ্যে আল্লাহ ফাকবুল আলমিন আমার মতো একটা পাগলি বাদিকে গুম থেকে জাগাইলেন ঠান্ডা পানি দিয়া উজু করাইলেন তাহাজুদের নামাজ পড়াইলেন এখন আবার আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া কাঁদায় ও মুজাহিদ আপনি কি মনে করেন আমি নিজের ইচ্ছায় কাঁদি না না আমি নিজের ইচ্ছায় কাঁদি না আলী আমি আল্লাহর দরবারে যত কাঁদি গায়েবের থেকে একটা আওয়াজ আমাকে ডাকিয়া ডাকিয়া কয় না লায় সবাহায় তু খুশনুমায়দ নালাই সব হায় তু জওকে হাদা রমজে রব হায় তু ও বাদি তুই আমার কাছে যত কাঁদিস আমি রব্বুল আলমিনের কাছে তত ভালো লাগে আর একটু বেশি করি তুই কান্নাকাটি কর তোর কান্নাকাটি আমার বড় পছন্দ লাগে হে মুজাহিদ বলুন আমাকে আল্লাহর হাবিবের ঘোষণা যদি সত্য হইয়া থাকে এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমে সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া রয়েছে আমার মতো ফাগলি বাঁধিকে আল্লাহ ফাক ঘুম থেকে জাগাইয়া তাহার যুগের নামাজ পড়াইয়া আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া কাঁদায় এতে কি প্রমাণ করে না আল্লাহ ফাক যদি আমাকে মহাব্বত না করতেন ভালো না বাসতেন তো নেক কাজের মধ্যে আমাকে কেন ব্যবহার করে আমার বেহরা দুস্ত আবাব হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন পাগলিবাদী আমি তোকে চিনতে পারি নাই আমি মনে করছিলাম তুই একটা সাধারণবাদী কিন্তু এখন দেখতেছি তুই সাধারণবাদী নয় তোর মর্যাদা আল্লাহর দরবারে অনেক উঠবে হে ফাগলিবাদী না বুঝিয়া এতদিন পর্যন্ত তোর থেকে আমি সেবা গ্রহণ করেছি তোর থেকে খেদমত নিয়েছি ওবাদী মৃত্যু পর্যন্তর জন্য তুই আর কারো খেদমত করতে হবে না দাসত্বের জীবন কাটাইতে হবে না আজকের এই মুহূর্তে তোকে আমি স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম কিন্তু একটা শর্ত তোকে খরিদ করার সময় তুই আমাকে দিয়েছিলি আমি তোর শর্ত মানিয়া নিয়েছিলাম আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দেব আমার শর্তটা তোকে মানিয়ে নিতে হবে শর্তটা হইল স্বাধীনতার জীবনে যতদিন বাঁচবি মৃত্যু পর্যন্ত অন্য কোথাও যাইতে পারবি না আমার এইখানে তোর জীবনটা কাটাইতে হবে আমি মুজাহিদ না বুঝিয়া এতদিন পর্যন্ত তোর থেকে যে সেবা গ্রহণ করেছি মৃত্যু পর্যন্ত তুই বাদির খেদমত করিয়া করিয়া সেটার পায়শ্চিত্ত করব বসিদ কাছে কে যার দ্বারা কি গাম লাইলির আশেক হইয়া মজনু যেরকম পাগলের মতো রাস্তা রাস্তায় লাইলা লাইলা লাইলা লাইলা লাইলা লাইলা যুক্ত লাইলার আশেক হইয়া তুমি এরকম রাস্তায় রাস্তায় পাগলের মতো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমি রব্বুল আলমিনের নাম এরকম জপ এরকম ভাবে আমার আশেক বন বান্দা তুমি যদি আমার সত্যিকার আশেক বনতে পারো আমি ওয়াদা করলাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব হাইওয়ান জানোয়ার জিন পরিয়ার কীট পতঙ্গ সারা মখলুকাতকে তোমার শেখ বানাইয়া দেব বুঝে আসছে না দোস্ত হাবাব আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের পূর্ব মনীষীদের দিকে তাকাইয়া দেখেন না মুফতি ফাইজুল্লাহ সাহ রহমতুল্লাহ আলাই হজরত মাওনা উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাই হজরত মাওনা হাবিবুল্লাহ সাহ রহমতুল্লাহ আলাই হজরত মাওনা আব্দুল কয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাই নানুপুরের হজরত মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর হাটাজারি মাদ্রাসার মহাদ্দাস হজরত মাওনা আবদুল্লাহ ইসা হুজুর রহমতুল্লাহ আলাই মুফতি ইসুফ সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের পূর্ব মনীষীরা যারা দুনিয়ার থেকে গেছেন একটু চোখ বন্ধ করে দেখেন তো আল্লাহ পাকের সমস্ত মখলুক ইনাদের খেদমত করছে না করে নেই আল্লাহ আকবার আমরা যদি একজনের গোলাম বনতে পারি তো গোটা পৃথিবী আমাদের কি বনবে ভাই গোলাম বনবে তো আল্লাহ ফাঁকের ওয়াদা আল্লাহ ফাঁকের ঘোষণা খেরস নাম হজরত ইউসুফ ইসলামের ছিল না হজরত ইসলামের কি ছিল আশেক ছিল বাফের বাড়িতে স্বপ্ন দেখি হজরত ইউসুফ আলাহ ইসলামকে পাওয়ার জন্য বাফের বাড়ি ছাড়ি মিশর আসি গেছে আজিজে মিশর তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল তার কাছে বিয়ে বসছে বিয়ে বসি দেখে আজিজে মিশর পুরুষত্ব শূন্য নামরত এই নামরত স্বামী নিয়ে জীবন কাটাইছে রূপ যৌবন দুই পয়সার কাজে লাগে নাই হজরত ইউসুফ আল ইসলামের জন্য কাঁদতে কাঁদতে চোখের জুতি হারাইয়া অন্ধ হয়েছে হজরত ইউসুফ আল ইসলামের জন্য জ্বলতে জ্বলতে কলিজা ফুড়ি বলে ছাই হইয়া গেছিল আর এফে জামি রহমতুল্লাহ লিখতেছেন জোলেখা যখন আহ করত এই আহের মধ্য দিয়া যে বাতাস বাইর হইত এই বাতাসের মধ্যে জোলেখার কলিজা পোড়া গন্ধ অনুভব করা যেত আমি সংক্ষেপে বলতেছি শেষ পর্যন্ত হজরত ইউসুফ আল ইসলাম মিশরের বাদশাহ হইয়া গেছে জোলাইকা হজরত ইউসুফ আল ইসলামের নামে সৎকা করতে করতে দিন বিখারিনি হইয়া গেছে মাথার চুল সাদা হইয়া গেছে কোমর বাঁকা হইয়া গেছে চোখ অন্ধ হইয়া গেছে দোস্ত হাবাব মিশরের গলিয়ে গলিয়ে জোলাইখা পাগলি নির্বাসে হাঁটে আর ছোট ছোট বাচ্চারা জোলাইখা পাগলি জোলাইখা পাগলি কইয়া জোলাইখার গায়ের উপরে ঢিল মারে আমার বেয়েরা দোস্ত আবাব শেষ পর্যন্ত হজরত ইউসুফ আল ইসলামের জন্য জোলাইখা যত কিছু কোরবানি দিয়েছে সবগুলো আল্লাহ ফাক জোলাইখাকে ফেরত দিয়েছে সব ফেরত দিয়েছেন তো লম্বা ঘটনা আছে বলার এখানে শেখার সময় নেই সবগুলো আল্লাহ পাক জোলাইখাকে ফেরত দিয়েছেন তো রূপ যৌবন সব ফেরত দিয়েছেন না শেষ পর্যন্ত চল্লিশ বছর বয়সে জোলাইখাকে আল্লাহ আঠারো বছরের কুমারী বানাইয়া দিয়েছেন না শেষ পর্যন্ত জোলাইখার সাথে হজরত ইউসুফ আল ইসলামের বিয়ে হয়েছে না বিয়েটাও তো সে হয়েছে দোস্ত আবাব দুনিয়াতে হয় নাই আল্লাহ পাক পড়াই দিছে বিয়ে আমার বেয়েরা দোস্ত আবাব শুধু বিয়ে হয়েছে যে এটা বড় কথা নয় আর এফ এ জামি রহমতুল্লাহ লিখতেছেন জোলাইখার সঙ্গে হজরত ইউসুফ আল ইসলামের সঙ্গে যখন বিয়ে হয়েছে স্বামী স্ত্রী হিসাবে দুজন যাপন করতেছে এই সময়ের মধ্যে আল্লাহ ফাক ফাল্লা ফিরাইয়া দিছে এতদিন পর্যন্ত জোলাইখা হজরত ইউসুফ আল ইসলামের উপরে আশেক ছিল ইউসুফ আল ইসলামকে না দেখতে থাকতে পারতো না আর এখন আল্লাহ ফাকরাবুল আলমিন জোলাইখার সেই মোহাব্বত ইউসুফ আল ইসলামের মধ্যে ঢুকাইয়া দিছে এখন ইউসুফ আল ইসলাম জোলাইখাকে না দেখলে আর থাকতে পারে না বসিদিকা কসকে বরায় দা খেরস নাম এ দুনিয়ার মানুষেরা আশেক আশেক শুধু দাবি করার নাম না দোস্ত হাবাব আশেক শুধু কিসের নাম না দাবি করার নাম না আমার ব্যক্তিগত অভ্যাস নাই কটাক্ষ করি কথা বলার কাউকে কটাক্ষ করি কথা বলার আমার কি নেই অভ্যাস নাই আর কটাক্ষ করি কথা বলার দ্বারা মানুষ হেদায়ত হয় না বরং ক্ষোভ বাড়ে এই জন্য দোস্ত পাবে না মহব্বতের সাথে বলতেছি মহব্বতের সাথে আমার শেখ নানুপুরে হজরত মৌলানা জমিরুদ্দিন সাহ হুজুর রহমতুল্লাহ আলী আল্লাহাক হুজুরের কবরকে বেহস্তের বাগান বানাইয়া দেন হুজুর সব সময় বলতেন বাবা যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে দোস্ত আবার মোহব্বতের সাথে বলতেছি আশেক তো শুধু দাবি করার নাম না আমি যে আরেকজনের আশেক এটা কাজে প্রমাণ করে দেওয়ার নাম কাজে কি প্রমাণ করে দেওয়ার নাম দোস্ত অভাব আমি যদি আল্লাহর আশেক হইয়া থাকি সেটাও কাজে প্রমাণ হবে আমি যদি রসুলের আশেক হইয়া থাকি সেটাও কাজে প্রমাণ হবে আমি যদি কোরআনের আশেক হইয়া থাকি সেটাও কাজে প্রমাণ হবে যতক্ষণ পর্যন্ত কাজে প্রমাণ হবে না ততক্ষণ পর্যন্ত আশেক হওয়ার দাবিটা মিথ্যা সাব্যস্ত হবে কথা বুঝে আসছে না আসে নাই দেখা কাগজকে যদ্দারা আশেকি গাম বমাশুকি একজন মানুষ যখন সত্যবাদী আশেক হয় সত্যপাতবাদী প্রেমিক হয় সে যে আরেকজনের উপরে আশেক হইয়া তার প্রেমে সে জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে একটা সময় এমন আসে আল্লাহ পাক পাল্লা ঘুরাইয়া দে সে যেরকম এতদিন জ্বলছে যার জন্য জ্বলছে এবার সে আগের জনের জন্য জ্বলতে থাকবে আশেকের মর্তবা মা মাসুকের মর্তবা হইয়া যায় মাসুকের মর্তবা আশেকের মর্তবা হইয়া যায় শুধু মানুষের ক্ষেত্রে না আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন বান্দা আমার ক্ষেত্রেও তাই তুমি আমার প্রেমের পাগল হইয়া জ্বলতে থাকো না জ্বলতে জ্বলতে কি নিয়া জ্বলবা পাঁচওয়াত্ত নামাজ নিয়া জ্বলবা রোজা নিয়া জ্বলবা হজ ফরজ হলি হজ নিয়া জ্বলবা জাকাত ফরজ হলে জাকাত নিয়া জ্বলবা আমার কোরআনের তেলাওয়াত নিয়ে জ্বলবা আমার জিকির নিয়ে জ্বলবা আমার হাবিবের সুন্নত নিয়ে জ্বলবা আমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করিয়া করিয়া জ্বলবা এই সমস্ত কাজগুলার দ্বারা তুমি প্রমাণ করিবা তুমি আমার সত্যবাদী আসে যদি এইভাবে দরপর দরপর করতে থাকো একটা সময় আসবে বান্দা এতদিন তুমি আমার আশেখ ছিলাম আমি তোমার মা সুখ ছিলাম একটা সময় আসবে আমি রব্বুল আলমিন তোমার আশেক হইয়া তোমাকে আমার মাসুক বানাইয়া দেব আশেক ও মাসুকে গরদম ধার দয়েক হাম তুই মাসুক ও আশেক নিস্তে এই জন্য আল্লাহর আশেকেরা বলে দুনিয়ার মানুষ তুমি এমনভাবে এবাদত করো এমনভাবে এবাদত করো এবাদত করতে করতে করতে করতে করতে করতে এমন এক মকামে তুমি যাইয়া পৌঁছি যাইবা যেই মকামে পৌঁছি গেলে আল্লাহ ফাকরাবুল আলমিন প্রত্যেকটা কাজে সেই বান্দাকে জিজ্ঞাসা করে বান্দা তোমার জন্য আমি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছি তোমার ব্যাপারে এই কাজটা আমি করতে চাই বলো তুমি খুশি না বেজার যদি খুশি থাকো তাহলে করব বেজার হইলে করব না জিজ্ঞাসা করা ছাড়া একটা কাজও আল্লাহ ফাকরুল আলমিন বন্দার মর্জির বাহিরে করে না খুদি কো কর বুলন্দ এতনা के हर तकदीर से पहले खुदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है আমি অন্যদিকে চলে যেতেছি যেটা এই এই মাহফিলের কথা না কি বুঝাইতে চাইছিলাম আল্লাহ একবার একটা ফাগলি বাঁধি আল্লাহ ফাঁকের গোলামি করে কি করে আল্লাহ ফাঁকের গোলামি করে এখন আল্লাহ ফাঁকের গোলামি করার মধ্যে বাঁধিটা সত্যবাদী আল্লাহ ফাকবুল আলমী দেখেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ মতো এত বড় জলিলুল কদর তাবেই এখন কয় ফাগলি বাঁধি এতদিন আমি না বুঝিয়া তোর থেকে খেদমত গ্রহণ করছি আমি প্রতিজ্ঞা করলাম আজকে থেকে যতদিন তুই বাঁচবি আমার এখানে থাকবি তোর মৃত্যু পর্যন্ত আমি মুজাহিদ তোর খেদমত করিয়া করিয়া কাটাবো আল্লাহাক ঘুরে দিছে না আল্লাহাক এখন খাদেমকে কি বানাই দিছে ভাই মাখদুম বানাইয়া দিছে আশাককে আল্লাহাক মাসুক বানাইয়া দিছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ বাঁধি আমি মৃত্যু পর্যন্ত তোর খেদমত করব কোথাও যেতে পারবি না পাগলি বাদি বলে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলের সামনে থেকে বেড়ার ওই পার্শ্বে গেছে যাইয়া দেয় পড়ছে সেই দেয় পড়িয়া আল্লাহ দরবারে কাঁদে আর কয় রব্বুল আলমিন তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল সারা দুনিয়ার কোনো মানুষ জানত না রাত্র যখন গভীর হইত গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমাইয়া পড়ত গোটা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া যাইত আমি বিড়ালের মতো আস্তে আস্তে পাও টিপিয়া টিপিয়া ঘুম থেকে উঠতাম ঠান্ডা পানি দিয়ে অজু করতাম তাহাজুদের নামাজ পড়তাম এরপরে তোমার সাথে আল্লাহ একবার গোপন গোপন ভাবে তোমার সাথে প্রেমালাপ শুরু করতাম লাহ মোহাম্মদুর রসুল্লাহ মজা লাগে না কিরে ভাই মজা লাগে না মজা লাগে না যে এটার কারণ আছে জিব্বার রুচি নষ্ট হয়ে গেছে জ্বর দীর্ঘদিন জ্বর থাকলে জিব্বার রুচি নষ্ট হয়ে যায় না সুস্বাদু সুমিষ্ট খাদ্য স্বাদ লাগে না কি হয়েছে কালো জ্বরে জিব্বার রুচি নষ্ট হয়ে গেছে গুণা করতে করতে আর বাংলা হিন্দি গান শুনতে শুনতে মুসলমানের ছেলেদের কলবের রুচি নষ্ট হয়ে গেছে এখন হিন্দি ছায়াছবির গান যেরকম মজা লাগে লাই লাইল্লাহ সেরকম মজা লাগে না এই জন্য রাস্তা দিয়ে হেঁটতে হেঁটতে গান গায় মুসলমানের সন্তানেরা একা একা গান গায় গাড়ির সিটের উপরে বসি মোবাইলের মধ্যে গানের অপশন চালু করি যে গান শুনে তাহাজুদের নামাজের পরে যখন আল্লাহ পাকের সঙ্গে প্রেমালাপ করার জন্য বসে গোটা পৃথিবীর বাদশাহী যদি আপনি গোটা পৃথিবীর বাদশাহী তার কদমের সামনে যদি রাখেন সেদিকে তাকাইয়াও দেখবে না জিকির বন্ধ করবে না মানুষের দিল যখন তৈয়ার হইয়া যায় তখন লাইলাহাল্লাহ শুধু তার কাছে মজা লাগে এমন না সে যখন জিকির শুরু করে খুদার কোসম তার গড়ের ফালাগুলা এই ফিলার গুলা আল্লাহ আকবার রড গুলা ইট গুলা সিমেন্ট গুলা বালুগুলা গড়ের আশেপাশের গাছপালাগুলা পর্যন্ত তার সাথে জিকির করে মোহাম্মদুর রসুল্লাহ আমি যখন নানুপুর মাদ্রাসায় দাওরায় হাদিস পড়ি উনিশশো চুরাশি ইংরেজির কথা নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে বলতেন অবা উলা দাওরার ছাত্ররা তোমরা বৃহস্পতিবার শুক্রবার বোর রাত্রে মসজিদে জিকির করবা বারো তসবির জিকির তো উলা দাওরার ছাত্ররা বৃহস্পতিবার শুক্রবার মসজিদে যাইতো জিকির করার জন্য তা আমিও কেমন তা আমি মসজিদের উত্তর পাশে দিয়ে একটা দরজা আছে ওই দরজা দিয়ে বাইরে চলে আসতাম হুজুর মসজিদের বারান্দার মধ্যে চেয়ার একটার মধ্যে বসে বসে জিক্রি করত তা আমি মসজিদের উত্তর পাশের দরজা দিয়া বাইরে হইয়া ঘুরি ওই হুজুরের চেয়ারের পিছনে দিয়ে আসি বসে থাকতাম আল্লাহ আকবার এত সুন্দর জিকির এত সুন্দর আওয়াজ কলেজা যেন কাটিয়া যায় দোস্ত বাবেরা এত সুন্দর জিকির কেমনে হয় এত সুন্দর আওয়াজ কেমনে হয় মোহাম্মদুর রসুল্লাহ দুসদ শক্কর নশায়দ পেশে বুলবুল দুসদ শক্কর নশায়দ পেশে বুলবুল নখাহদ খাতে রস জুজনে হাতে গোল আল্লাহ একবার মেসরির চাকের থেকেও মেসরির চাকের থেকেও আরো আরো বেশি মিষ্টি না আল্লাহ জিকির যদি কলব দুরস্ত থাকে পাগলিবাদী সেজদার মধ্যে পড়ছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ সামনে থেকে বেড়ার এই পাশে আসছে আসি সেজদার মধ্যে পড়ি আল্লাহর দরবারে কাঁদে আর ঘয়রবুর আলামিন তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল গোটা পৃথিবীর মানুষ জানতো না আমি আর তুমি এই নিশিরাত্রে বসে বসি গোপনে প্রেমালাপ শুরু করতাম আজকে যখন আমার তোমার প্রেমের সম্পর্ক আর একজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ যখন জানিয়া গেছে আমি আর এই দুনিয়াতে থাকতে রাজি নাই আমাকে তুমি গ্রহণ করে নাও আসাদু আল্লাহ আবদুহু রাসূলু করুণ সুরে কালিমায় শাহাদতের আওয়াজ যখন শুনতে পাইছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ বসার থেকে উঠি পার্টিশনের এই পাশে আসছে কি ঘটতেছে সেখানে দেখার জন্য পার্টিশনের এই পাশে আসি দেখে পাগলিমাদের শরীরটা সেজদারত অবস্থায় পড়ে আছে রুহুটার দুনিয়াতে নাই গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা গুফতে কুদ্দুসি